বিক্ষোভ প্রতিবাদ অবরোধ প্রতিরোধ এখানেই নয় নয় শেষ প্রয়োজনে প্রতিশোধে পড়বে ঝাঁপিয়ে আমার এই বাংলাদেশ বিক্ষোভ প্রতিবাদ অবরোধ প্রতিরোধ এখানেই নয় নয় শেষ প্রয়োজনে প্রতিশোধে পড়বে ঝাঁপিয়ে আমার এই বাংলাদেশ বিক্ষোভ প্রতিবাদ অবরোধ প্রতিরোধ এখানেই নয় নয় শেষ প্রয়োজনে প্রতিশোধে পড়বে ঝাঁপিয়ে আমার এই বাংলাদেশ লং মার্চ তাই long march long march long march long march long march তাই long march long march long march long march বিক্ষোভ প্রতিবাদ অবরোধ প্রতিরোধ এখানে নয় নয় শেষ প্রয়োজনে প্রতিশোধে পড়বে ঝাঁপিয়ে আমার এই বাংলাদেশ বিক্ষোভ প্রতিবাদ অবরোধ প্রতিরোধ এখানেই নয় নয় শেষ প্রয়োজনে প্রতিশোধে করবে ঝাঁপিয়ে আমার এই বাংলাদেশ লং মার্চ দাই long march long march long march long march long march তাই long march long march long march long march বিশ্ব সাহেব চরমনের আহ্বানে long march long march long march ইসলামী আন্দোলনের আহ্বানে long march long march long march long march তাই long march long march long march long march আমরাও যাচ্ছি তোমরা চলো long march long march long march বিক্ষোভ প্রতিবাদ অবরোধ প্রতিরোধ এখানেই নয় নয় শেষ প্রয়োজনে প্রতিশোধে পড়বে ঝাঁপিয়ে আমার এই বাংলাদেশ মার্চ তাই long march long march long march long march মানবিক অধিকার নাগরিক অধিকার রোহিঙ্গাদের দাও ফিরিয়ে বারমার নরাধম আমাদের ভাইদের মারিস আগুনে আর পুড়িয়ে মানবিক অধিকার নাগরিক অধিকার রোহিঙ্গাদের দাও ফিরিয়ে বারমার নরাধম আমাদের বন্ধের মারিস আগুনে আর পুড়িয়ে আরাকানে মুসলিম গণহত্যাংশ বন্ধ কর বন্ধ কর নইলে বিশ্বের মানচিত্র হতে মুছে দেব একদিন মিয়ানমার নইলে বিশ্বের মানচিত্র হতে মুছে দেব একদিন মিয়ানমার লং মার্চ তাই long march long march long march long march পীর সাহেব চরমনের আহ্বানে long march long march long march ইসলামী আন্দোলনের আহ্বানে long march long march long march বীর মুজাহিদ এগিয়ে চলো long march long march long march বিক্ষোভ প্রতিবাদ অবরোধ প্রতিরোধ এখানেই নয় নয় শেষ প্রয়োজনে প্রতিশোধ করবে ছাপিয়ে আমার এই বাংলাদেশ লং মার্চ তাই long march long march long march long march long march তাই long march long march long march long march লাখো লাখো অভিবাসী নাও ফিরিয়ে আপন আপন ভিটে বাড়িতে জাতিসংঘের শান্তি রক্ষীরা পাহারা বসাও এক সারিতে লাখো লাখো অভিবাসী নাও ফিরে আপন আপন ভিটে বাড়িতে জাতিসংঘের শান্তি রক্ষীরা পাহারা বসাও এক সারিতে ধর্ষণ হত্যার কর সুবিচার ইনসাফি আদালত বসিয়ে বিশ্ব মুসলমান ওআইসি জেগে ওঠো থেকো না থেকো না আর ঘুমিয়ে লং মার্চ তাই long march long march long march long march পীর সাহেব চরমনের আহ্বানে long march long march long march ইসলামী আন্দোলনের আহ্বানে long march long march long march জিন্নুরাইনের সঙ্গে চলো long march long march long march বিক্ষোভ প্রতিবাদ অবরোধ প্রতিরোধ এখানেই নয় নয় শেষ প্রয়োজনে প্রতিশোধে পরিবে ঝাঁপিয়ে আমার এই বাংলাদেশ বিক্ষোভ প্রতিবাদ অবরোধ প্রতিরোধ এখানেই নয় নয় শেষ প্রয়োজনে প্রতিশোধে পরিবে ঝাঁপিয়ে আমার এই বাংলাদেশ লং মার্চ তাই long march long march long march long march বিশ্বাহেব চরমনের আহ্বানে long march long march long march ইসলামী আন্দোলনের আহ্বানে long march long march long march আমরাও যাচ্ছি তোমরা চলো long march long march long march বীর মুজাহিদ এগিয়ে চলো long march long march long march জিন সঙ্গে চলো long march long march long march বিক্ষোভ প্রতিবাদ অবরোধ প্রতিরোধ এখানেই নয় নয় শেষ প্রয়োজনে প্রতিশোধে পড়বে ঝাঁপিয়ে আমার এই বাংলাদেশ